هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون মহান আল্লাহ সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাজিল প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপর আল্লাহ মুসাল্লি আলী আল্লাহ বারিক আলী আজকে আঠাইশে জিলহজ চোদ্দশো উনত্রিশ হিজড়ি এই শুক্রবার হচ্ছে এই হিজড়ি বছরের শেষ শুক্রবার আগামী সপ্তাহে নতুন বছর চোদ্দশো ত্রিশ হিজড়ির শুক্রবার শুরু হবে নতুন বছর শুরু হবে আমাদের যে শুক্রবারের ধারাবাহিক দর্শ ছিল বেশ কিছুদিন থেকে তা হচ্ছে তিনটি মূলনীতি সম্পর্কে ওসুল সালাসা এই তিনটি মূলনীতির যে কিতাবটি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও আকারের দিক দিয়ে ক্ষুদ্র যে সম্পর্কে প্রত্যেক মুসলিমের জ্ঞান হাসিল করা এবং তার মোতাবেক জীবন যাপন করা তা বিশ্বাস করা ফরজ প্রথম বিষয় ছিল আল্লাহ সম্পর্কে জ্ঞান হাসিল করা দ্বিতীয় বিষয় ছিল আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান হাসিল করা তৃতীয় বিষয় ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম সম্পর্কে জ্ঞান হাসিল করা দুইটি বিষয় নিয়ে হজের আগেই দর শেষ হয়ে গেছে তৃতীয় বিষয়টি বাকি আছে তা হচ্ছে রসুল্লাহ সাল্লা সাল্লামের সম্পর্কে সঠিক জ্ঞান হাসিল করা তৃতীয় মূলনীতি আল্লাহ পাক মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে শেষ রসুল করে প্রেরণ করেছেন এ হচ্ছে আমাদের ইমান এবং তাকে সারা বিশ্ব জাহানের জন্য রসুল করে প্রেরণ করেছেন কালো সাদা যত রকমের লোক আছে যত ভাষাভাষী লোক আছে এমনকি মানুষ ছাড়া জিনের জন্য তাকে রসুল করে প্রেরণ করেছেন আল্লাহ পাক আলম সমস্ত জাতির জন্য আল্লাহ পাক তাকে রহমত স্বরূপ সুসংবাদদাতা সতর্ককারী হিসাবে প্রেরণ করেছেন এসব কথা কোরআন করিমের বিভিন্ন আয়তে রয়েছে মহান আল্লাহ ইসাদ করছেন ওমার সাল্লাকা ইল্লা রহমাতাল্লিল আলমিন হে নবী আপনাকে প্রেরণ করেছি সারা বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ করুণা স্বরূপ বিশ্বজাহানের রহমত আলামিন মানে শুধু মানুষ আর জিন নয় যদিও আলামিনের শ্রেষ্ঠ সৃষ্টি বিশ্বজগতের শ্রেষ্ঠ মখলুক মানুষ তারপরে জিন কিন্তু আল্লাহ পাক রব্দুল আলমিন তাকে শুধু মানুষ জিনের জন্য প্রেরণ করেননি আলামিনের জন্য রহমত অর্থাৎ পশু পাখি সমস্ত প্রাণীর জন্য রহমত স্বরূপ এবং নবী সাল্লাহ ইসলামের জীবনে এইরকম বহু ঘটনা রয়েছে যে পশুর সাথে কি আচরণ মানুষের হওয়া উচিত তার শিক্ষা দিয়েছেন একটি বড় বিষয় রয়েছে আমি বেশ কিছুদিন থেকে চিন্তা করেছি যে সম্পর্কে একটা বক্তব্য হবে ইনশাল্লাহ মঙ্গলবারে হবে অবশ্য মঙ্গলবারে ঈশান নামাজের পরে আজকাল পশ্চিমা দেশগুলি ইউরোপ আমেরিকায় অ্যানিমাল রাইট মানে পশু অধিকার পশু অধিকার মানবাধিকার এসব কথাবার্তা খুব বেশি বলা বলি হচ্ছে বরং তাদের কাছে এক শ্রেণীর মানুষ চাইতে পশুর অধিকার বেশি মুসলিমদের চাইতে পশুর অধিকার তাদের কাছে বেশি এই পশুর অধিকারের শিক্ষাও তারা দুশো আড়াইশো বছর থেকে পেয়েছে তার আগে তারা জানত না পক্ষান্তরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ রসুল তিনি চোদ্দশো বছর আগে এই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন আমাদের এই শিক্ষা অনেক পুরাতন তারা এই শিক্ষা পরে গ্রহণ করেছে এবং প্রচার মাধ্যম তাদের হাতে সেগুলি বেশি বেশি মানুষের কাছে কানে পৌঁছেছে চোখে দেখছে মনে করছে যে এরাই পশুর অধিকার বুঝে ইসলাম আসল মানুষের অধিকার পশুর অধিকারের শিক্ষা দিয়েছে তো নবী করিম সাল্লাহ সাল্লামকে আল্লাহ সারা বিশ্ব জাহানের জন্য রহমত করেছে বিশ্ব জাহানের মধ্যে পশু পাখিও রয়েছে সেসবের জন্য আল্লাহ পাক তাঁর রসুলকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন আল্লাহ পাক আর ইরশাদ করেছেন অমা সাল্লাকা ইল্লা হে নবী আপনাকে আমি প্রেরণ করেছি সমস্ত মানুষের জন্য লিন্নাস মানে মানুষের জন্য বরং আলিফলাম যদি রামারে বলা হয় ইস্তেকরাক তাহলে সমস্ত মানুষের জন্য যথেষ্ট আল্লাহ তার সাথে অতিরিক্ত বলছেন কাফ পাতাল্লিন না সমস্ত মানুষের জন্য প্রেরণ করেছে বাসিরাম ও নাজিরা সুসংবাদ দাতা করে যারা ইমান নিয়ে আসবে আমল করবে তার জন্য যারা মমিন মুসলিম হবে যারা সৎ কর্মশীল হবে তাদের জন্য বাসির সুসংবাদ দাতা করে তাদের জন্য সুসংবাদ দেওয়ার জন্য আপনি প্রেরিত হয়েছে ভাগ্যবান তোমরা সুসংবাদ তোমাদের জন্য দুনিয়া এবং আখেরাতে আসল শান্তি তোমাদের জন্য জান্নাত তোমাদের জন্য ফলা খৌফুন আলিহিম আল্লাহম ইয়াহজানুন তোমাদের না কোনো দুশ্চিন্তা না ভয় রয়েছে সুসংবাদ এই সুসংবাদ দেওয়ার জন্য প্রেরিত হয়েছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম নাজিরা সতর্ককারী করে আল্লাহ বলছেন যারা অস্বীকার করবে যারা আল্লাহর তহিদকে শিরকে পরিবর্তন করে দেবে তহিদের জায়গায় শির করবে যারা কপটতা মোনাফিকের রাস্তা নেবে যারা বেনামাজি হওয়ার রাস্তা নেবে যারা গনহার পাপের রাস্তা নেবে নাজিরা সাবধান সতর্ক আল্লাহর আজাব থেকে দুনিয়ার আজাব তোমাদের প্রতীক্ষা রয়েছে মহতের পরের আজাব তোমাদের প্রতীক্ষা রয়েছে কবরে তোমাদের জন্য আজাব রয়েছে শাস্তি রয়েছে আখেরাতে পরকালে জাহান্নামে তোমাদের জন্য আজাব রয়েছে নাজিরা তো নবী করিম সাল্লাহ আলী সাল্লাম সারা বিশ্ব জাহানের জন্য প্রেরিত হয়েছেন আরো আল্লাহ পাকের সাদ করেছেন ইন্নি রসুল্লাহ এলাইকুম জামিয়া হে মানব সকল হে মানব সকল হে ইয়াহুদি হে খ্রিস্টান হে হিন্দু হে জৈন হে বৌদ্ধ হে শিখ হে মুসলিম ইয়াহান্নাস হে মানব সকল ইন্নি রসুল্লাহ নিশ্চয় আমি আল্লাহর রসুল এলাইকুম জামিয়া তোমাদের সবার জন্য তোমাদের সবার জন্য তো নবী করিম সাল্লাহ রেসালাত হচ্ছে সারা বিশ্ব জাহানের জন্য সমস্ত মানুষের জন্য জিন্নাতের জন্য সেই নবী সাল্লাহ সাল্লাম সম্পর্কে জ্ঞান হাসিল করা একটি বড় এবাদত এই এল হাসিল করা ফরজ নবী করিম সাল্লাহ ইসলাম যেহেতু আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আদর্শ মানুষ তার প্রত্যেকটি ক্ষেত্রে আমাদেরকে অনুকরণ করতে হবে ইত্তে বা অনুসরণ করতে হবে তার আনুগত্য করতে হবে রসুল্লাহামের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হওয়াতে এর রসুল্লাহ ফাঁকাত আতা আল্লাহ যে ব্যক্তি রসুলের আনুগত্য করল রসুল্লাহ সাল্লামের আদর্শ মোতাবেক জীবনযাপন করলো তাকে মেনে চলল সে যেন আল্লাহকে মানল সে আল্লাহরই আনুগত্য করল তো নবী করিম সাল্লাহ সাল্লাম সম্পর্কে জ্ঞান হাসিল করা এটি হচ্ছে তৃতীয় মূলনীতি সেই সম্পর্কে লেখক কি বলেছেন তার শুনুন তার সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে তার বংশ পরিচয় সম্পর্কে তার জন্ম কোথায় এসব সম্পর্কে সংক্ষেপে যে কথাগুলি লেখক বলেছেন তারই আমি ব্যাখ্যা করব আপনাদের সামনে বলছেন আল আসলুস সালিস তৃতীয় মূলনীতি আসল মানে হচ্ছে মূলনীতি আসল আজকাল ধার্মিক লোকদেরকে কাফেরেরা ইসলাম দ্রোহী শত্রুরা মোনাফেকরা মুসলিম সমাজে যারা মোনাফেক বেদিন ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী এই কুফুরি মতবাদে বিশ্বাসী মোনাফিক মুসলমানগুলি বলে মৌলবাদী হ্যাঁ আর মৌলবাদী ধার্মিক লোকদেরকে মৌলবাদী বলে আর যারা দিনে বিশ্বাসী ইসলামে বিশ্বাসী এবং ইসলামের প্রতি আমলকারী তাদেরকে তারা মৌলবাদী বলে এবং এই পথকে তারা মৌলবাদ বলে মূল শব্দই মানে হচ্ছে আসল আমাদের কাছে আসল আছে আর এরা সব জাল মুনাফেক কাফের আল্লা আল্লাহদ্রোহী বেদিন যারা দিনের শিক্ষা থেকে দূরে দিনের প্রতি আমল করা থেকে দূরে তারা হচ্ছে নকল তো আসল মানে হচ্ছে মূল মৌলবাদী বলে বাঙালি মোনাফেকরা আর বাঙালি ইসলামের শত্রুরা আর যারা আরব ভাষী ইসলামের শত্রু তারা এদেরকে বলে ওসুলি আসল থেকে তো আসল মানে হচ্ছে মূল আসলে উসুলি থেকে ওরা শিখেছে এ মৌলবাদ তো মৌলবাদ আমাদের জন্য এটি প্রশংসার শব্দ যেমন কবর পূজারী বিদ্যার্থীরা ওয়াহাবি বলে কোরআন সন্ন্যার অনুসারীদেরকে ওয়াহাবি বলে তারা গাল দিতে চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ পাক তা দুয়াতে রূপান্তরিত করে দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ ঠিক তেমনি কাফের মুশরিক আর মুনাফিকরা সেকুলার ইজনে বিশ্বাসীরা ধর্মদ্রোহী ইসলাম দ্রোহীরা তারা মৌলবাদী বলে গাল দিতে চেয়েছিল কিন্তু আল্লাহ তাকেও দুয়াতে বদলে দিয়েছেন আলহামদুলিল্লাহ কারণ ওয়াহাব কার নাম আল্লাহর নাম আর ইয়া যদি নিসবতের লাগানো হয় এখানে মাদ্রাসা পড়া হাফিজ আলেম অনেকে আছেন বা এমনিও আমি বুঝাইলে বুঝবেন সাধারণ যারা বাংলা ইংলিশ শিক্ষিত তারাও ইয়াকে বলা হয় ইয়া নিসবতি নিসবতের জন্য ঢাকা যদি কোনো ঢাকাবাসী হয় তাহলে ঢাকা বি তাই না খুলনার লোক হয় খুলনা বি হ্যাঁ বাংলাদেশ বাংলাদেশি ইয়া লাগালে তাই না হিন্দ ইন্ডিয়া হিন্দি তো ইয়াটা হচ্ছে নিসবতের মানে ওই শহর বা ওই দেশের সাথে সম্পর্কিত আপনি তাহলে ওয়াহাবে যখন ইয়া লাগাইলেন ওয়াহাবি করলেন তখন তার মানে হইল আল্লাহ ওয়াল্লাহ আল্লাহর সাথে সম্পর্কিত এদের সম্পর্ক কার সাথে আল্লাহর সাথে তারা গাল দিতে চেয়েছিল গাল দিতে চেয়েছিল দুইটি ইসলামের শত্রু এক হচ্ছে ব্রিটিশ ইসলামের শত্রু যারা মুসলিম দেশগুলি দখল করেছিল আর সেই যুগের আমাদের ঘরের ইসলামের শত্রু কবর পূজারী সুফিবাদী বিশ্বাসী বিদাতপন্থীরা এই মুশ্রিকরা গাল দিতে চেষ্টা করেছিল এই দুইটি দল একটি হচ্ছে বাইরের শত্রু একটি হচ্ছে ভিতরের ঘরের শত্রু এই দুই শত্রু এই গালটি আবিষ্কার করেছিল আল্লাহ পাক তাকে দুয়াই বদলে দিয়েছেন ওয়াহাবি আল্লাহ তৃতীয় মূলনীতি হচ্ছে মারেফত নবী একুম মোহাম্মদিন সাল্লাহ আলী সাল্লাম তোমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম সম্পর্কে জ্ঞান হাসিল করা এ হচ্ছে আসল মারেফত মারেফত মানে জ্ঞান হাসিল করা আর মারেফত মানে এই সুফিবাদের বিদাতি মারেফত ইসলামে নেই যে বিশেষ কিছু লোক মারেফত জানে আর সে এমন মারেফতের মারেফাত যে কোরআনে অনেক হাদিস আছে এই জন্য শরীয়তের আলেমরা জানে না মুফাসেরও জানেন না মহাদিসও জানেন না ফোকাহাও জানে না তারা জানে না এটাই তো তাদের দাবি যে বড় বড় আলেম আলমা কি করে মুড়ি ধরল পীর সাহেবের তার মানে ওই পীরেরাই শুধু মারেফাত জানে কোরআন হাদিস পড়ে তারা খুঁজেই পেল না এই মারেফাত তাহলে কোন মারেফাত নিশ্চয়ই আল্লাহর মারেফাত নাই আল্লাহর দিনের মারেফাত নাই আর রসুলের মারেফাত নাই কারণ এই তিন মারিফাত যদি হয় আল্লাহর মারিফাত রসুলের মারিফাত আর দিনের মারিফাত তাহলে কোরআন হাদিস মৌজুদ আছে আর বাকি কোন মারিফাত কোরআন হাদিসে নেই শৈতানি মারিফাত নেই আল্লাহরও জ্ঞান নাই দিনেরও জ্ঞান নাই আল্লাহ পাকে নাজিল কিছু দিনের এবং রাসুলের জ্ঞান নাই সেই জ্ঞানগুলি বাতিল জ্ঞান রয়েছে শয়তানের কাছে তাহলে এই যে যে মারিফতের নামে মারিফতি এলেম আর ইসলামকে চার ভাগে ভাগ করা মারিফত আর তরিকত আর হাতিকত আর শরীয়ত এটি হচ্ছে শয়তানি ভাগ একটি এই ভাগ ইসলামে নেই মুখস্থ করে নেন এবং এতে কোনো আমি অতিরঞ্জন বাড়াবাড়ি করে বলছি আক্রোশে বলছি না আল্লাহর কসম করে বলছি কোনো বাড়াবাড়ি করে বলছি না আমার এল মোতাবেক এবং কোনো আক্রোশও বলছি না খুব ঠান্ডা মেজাজে বলছি ইসলামে এই ভাগ নেই ইসলামে যা আছে আল্লাহ সম্পর্কে জ্ঞান হাসিল করা রসুল সম্পর্কে জ্ঞান হাসিল করা দিনের সম্পর্কে জ্ঞান হাসিল করা তা কোরআনে কেরিমে মজুদ রয়েছে রসুল্লাহ সাল্লামের সহি হাদিসে মজুদ রয়েছে এর নাম হচ্ছে জ্ঞান হাসিল করা তো মা নবীকুম নবী সাল্লা সাল্লাম সম্পর্কে রেফাত হাসিল করা মানে জ্ঞান হাসিল করা যা কোরআন সন্ন্যায় মজুদ রয়েছে নবী সালামের সিরাতে মজুদ রয়েছে জীবনীতে মজুদ রয়েছে যেগুলি হাদিস সাহাবাই কেরামরা যেগুলি উল্লেখ করেছেন রবি আল্লাহ মাইন তো বলছেন যে তার সম্পর্কে জ্ঞান হাসিল করতে হলে জানতে হবে যে তার নাম কি তার পিতার নাম কি তার বংশ পরিচয় কি ওয়াহুয়া তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার জমিনের নাম তার বংশের লোকেরা রেখেছিলেন আব্দুল মুতালিব রেখেছিলেন মোহাম্মদ আল্লাহ পাক তার এই নাম কোরআন তিনি উল্লেখ করেছেন মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ মা রসুল কাদ খালাত মিন রসুল মোহাম্মদ এই নামও কোরআন করিম আল্লাহ পাক কয়েক জায়গায় উল্লেখ করেছেন মা কানা মোহাম্মদ আবা আহাদিন রেজা আলিক রসুল আল্লাহ আল্লাহ পাক উল্লেখ করেছেন আর আল্লাহ পাক আরেকটি নাম উল্লেখ করেছেন আসমানি নাম ফেরেশতাদের মধ্যে পরিচিত নাম আহমদ অমবশ্যরাম বে রসুল ইয়াতি আহমদ আহমদ তার নাম আহমদ আহমদ আর মোহাম্মদে শাব্দিক পার্থক্য অর্থের দিক দিয়ে পার্থক্য আছে এই দুইটি হচ্ছে নবী সাল্লাহ সাল্লামের নাম এবং দুইটি অত্যন্ত গুণপূর্ণ নাম আহমাদ মানে অতি প্রশংসাকারী বা সর্বাধিক প্রশংসাকারী আহমাদ ইসিম তাফজির আহমদ আফ আলো দেখেন ফালা এফ আলো থেকে ইসিম তাফজির হচ্ছে আফ আলু তো হামেদাই আহমাদ থেকে থেকে আহমাদু মানে সর্বাধিক প্রশংসাকারী সবার চাইতে বেশি প্রশংসা তাফজিলের ইস্তেকার অর্থ হচ্ছে সবার চাইতে বেশি প্রশংসাকারী মানে আকবর মানে সব সবার চাইতে বড় সবকিছু চাইতে বড় আহসান মানে সবার চাইতে সুন্দর তেমন মানে আহমদ মানে হ্যাঁ সবার চাইতে বেশি প্রশংসাকারী কার আল্লাহর আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসাকারী সমস্ত মানুষ জিন চাইতে বেশি প্রশংসাকারী রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার এ নাম নবিসাল্লামের সাল্লামের নাম মোহাম্মদ মোহাম্মদ মানে প্রশংসিত প্রশংসিত মানে কি মানে তার প্রশংসা করা হয়েছে যেমন তিনি সবচাইতে বেশি প্রশংসা করেছেন আল্লাহ পাকের তেমনি সমস্ত মানুষ দিনের মধ্যে সবচাইতে বেশি প্রশংসার যোগ্য এবং প্রশংসা করা হয়েছে আর হচ্ছে কেমন পর্যন্ত হবে কার মোহাম্মদ সাল্লাহ ইসলাম মানুষ জিনের মধ্যে সবচাইতে বেশি প্রশংসা হয়েছে হচ্ছে হবে মোহাম্মদ সাল্লাহ ইসলামের প্রশংসিত তিনি এবং প্রশংসার অধিকারী আল্লাহ কাকাবুল আলমিনের পরে সৃষ্টি জগতে সবচাইতে বেশি প্রশংসার অধিকারী মোহাম্মদ সাল্লাম তো যেমন নাম তেমন তার গুণ বা কাম হুয়া মোহাম্মদ বিন আবদুল্লাহ তার পিতার নাম ছিল আবদুল্লাহ মুশরেকি আমলে মক্কার মুশরেকরা সিরকি নামও রাখত আর সুন্দর নামও রাখত যদিও তারা শির করত কিন্তু আল্লাহ বিশ্বাসী ছিল আল্লাহ তহিদ বিশ্বাসী ছিল না তহিদকে তারা বিকৃত করে সিরকে রূপান্তরিত করেছিল আল্লাহর একত্রের দিন ইব্রাহিম আলী ইসলামের দিনকে তারা সিরকে পরিণত করেছিল কিন্তু তাদের মধ্যে তহিদের কিছু কথাবার্তা নাম এগুলি ছিল এজন্য তহিদি নামও রাখত আর সিরকি নামও রাখত যেমন আজকালকার কবর মাজার পন্থী মাজারপন্থী পন্থীদের নামগুলি ওই রকমই ইসলামের কিছু আছে আর শিল্প ভরা আছে মক্কার কোরেশরা ওই রকমই করেছিল একেবারে কোরেশদের অনুকরণ করেছে আজকের উম্মাতে মুসলিমার কবরপন্থীরা মাজার পূজারীরা যারা জিলানি চিস্তি গস কুতুব এসব বিশ্বাসী কুতুবরা পৃথিবী ধরে আছেন পৃথিবী নিয়ন্ত্রণ করেন তাদের সামনে পৃথিবীটা হচ্ছে পানের বাটুয়ার মতো মনে আছে না নেই বলে গেছেন কোন কিতাব আছে একটু স্মরণ করিয়ে দিই আপনাদের চরমনাইর কিতাবে আছে যে রশিদ আহমদ গাঙ্গহির সামনে পৃথিবীটা তার মতো পানের বাটোয়ার মতো ধরলে পানের বাটো ধরে আছাড় দিয়ে ভেঙে ফেলে দিল তাই না মন হলে ভেঙে দিল না মন হলে পকেটে ঢুকিয়ে দিলেন মন হলে কাউকে দিয়ে দিলেন পানের বাটো নাও তুমি নাও তাই না ওই রকমই নাকি রশিদ গাঙ্গহির সামনে পৃথিবী পানের বাটোয়ার মতো ইচ্ছা হলে কোনো ভক্ত মরিতে দাও নাও তুমি নাও ইচ্ছা হলে তার কাছ থেকে কেড়ে নিলে আমিরকে গরিব করে দিল গরিবকে আমির করে দিল এই ক্ষমতা নাকি কুতুবদের থাকে এই কথা হকানি পীরের তরিকায় রয়েছে মানে যাদেরকে লোকেরা হকানি বলছে আমি বলছি না আর শরীয়ত বলেনি এই পীরতন্ত্রের দুই ভাগ নেই যাদেরকে লোকেরা হকানি পীর বলছে তাদের কিতাবে রয়েছে যদি কোন পাতায় রয়েছে জানতে হয় তো সেটার জন্য চরমনাইয়ের ওপরে ছয়টা বক্তব্য আছে সাড়ে নয় ঘন্টা সেটা শুনে দেবেন তাতে আছে আমার বক্তব্য আর কিতাব তো বলেই দেওয়া হলো আশেখ মাসুক হ্যাঁ আর ভেদে মারিফাত এই কিতাবগুলি পড়লে এসব তথ্য পেয়ে যাবে না গুপ্ত ধন পেয়ে যাবে সব গুপ্ত ধন শির্ক বিদাসের গুপ্ত ধন গুপ্ত ধন লুকিয়ে রেখে মানুষকে মরণের ওয়াজ করা আর কাঁদানো আর চোখের পানি ফেলা আর জিকির করানো কোনো ফায়দা হবে না আর্টিফিশিয়াল গাছের মধ্যে দেখছেন আজকাল দোকান পাওয়া যাচ্ছে বিভিন্ন দোকানে কত সুন্দর সুন্দর গাছ মনে হচ্ছে কিন্তু গাছ নয় আসলে হ্যাঁ কত সুন্দর ফুল ফুটে আছে মনে হচ্ছে কিন্তু আসলে কিছু সে করে নেই জমিন থেকে রস টানে না হ্যাঁ বাড়েও না ওই যে অবস্থায় তৈরি করা হয়েছে অবস্থায় আছে এইরকমই অবস্থা এইসব কি রাজকার আর মরণ স্মরণ করা আর মরণের ওয়াজ করা আর কাঁদিয়ে দেওয়া বাবারে মরতে হবে কেমন করে জবাব দিই বাবারে অবশ্যই প্রশংসনীয় বিষয় যে কাঁদেন মরণকে স্মরণ করে কিন্তু শেকর ঠিক থেকে তহির ঠিক থেকে সন্ন্যত ঠিক থেকে শিরকুহুরি করে নাই তো মক্কার মুশ্রেকেরা আবদুল্লাহ নামও রাখত আব্দুল মোতালেম নিজের ছেলের নাম কি রাখছে আবদুল্লাহ আবার আব্দুল উজ্জাও রাখছে আব্দে আগুসও রাখছে জাহিনী যুগের ইতিহাস বলে দেন আব্দে আগুস ইয়াগুস নো আল ইসলামের যুগের ওই মূর্তি হ্যাঁ লা তাজারুন না আলিহাতাকুম ওয়ালা তাজারুন ওয়াদ্দাম ওয়ালা হ্যাঁ আব্দুল উজ্জা আবু সুফিয়ান যখন ক্ষয়ক্ষতি করলো ওহর যুদ্ধে ইসলামের মুসলিমের তখন বলেছিল লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম দেখো আমাদের উজ্জা দেবী আছে তোমাদের উজ্জা নেই উমার সেই জন্য তোমরা আজকে হতাহত হয়েছ লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম তখন নবী করিম সাল্লাম বলে জবাব দাও উমার বলছে কি জবাব দেবো রসুল্লাহ বলছে জবাব দাও আল্লাহ মাওলানা ওলা মাওলা লাকুম আল্লাহ আমাদের মাওলানা আছে অভিভাবক আছেন তোমাদের কোন অভিভাবক নেই অভিভাবক ছড়া তোমরা মানুষ আর একটি স্লোগান দিয়েছিল আজকাল স্লোগান দেয় না বিজয় স্লোগান এরকম বিজয় স্লোগান দিয়েছিল আবু সুফিয়ান তবে আল্লাহ তালান পরে মুসলমান হয়েছিলেন কিন্তু তার দ্বারা এইসব ক্ষয়ক্ষতি বা এসব হয়েছিল কুফুরির অবস্থায় ইসলাম কবুল করলে আল্লাহ অতীতের গোনা খাতা মাফ করে দেয় তো বলে উঠেছিল যে অল হোবাল অল হোবাল মানে হোবালের জয় হোবালের জয় অল মানে জয় উঁচা হলো জিতলো অল হোবাল হোবালের জয় নবী কাইমিসাল্লাম উমারকে বলছেন যে উমার জবাব দাও উমারের কণ্ঠ খুব জোরালো কণ্ঠ ছিল জোরালো কণ্ঠে জবাব দাও যাতে ওদের কাছে আওয়াজ পৌঁছে ইয়া রসুল্লাহ কি জবাব দিব জবাব তো খুঁজে পাই না জবাব শিখেন বলে বল আল্লাহ আলা ওয়াজাল আল্লাহ আলা ওয়াজাল আল্লাহ হচ্ছেন মহান এবং আজল শ্রেষ্ঠ মহিমাময় আল্লাহ আল্লাহ আজ তো তারা সিরকি নামও রাখতো ইসলামী নামও রাখতো আজকাল এই বিদাতপন্থীদের নামে এরকম পাবেন একটি মাদ্রাসা আছে দিল্লিতে আমি যখন সৌদি আরব আসছিলাম তখন ওখানে দেখি যে কিছু এলাকার ছাত্র কিছুদিন শিক্ষকতা দেশে করেছি তো বেশ কিছু ছাত্র আমার ছাত্র ওই মাদ্রাসায় পড়ছে দেওবন্দি মাদ্রাসা দেওবন্দের শাখা মাদ্রাসাটির নাম মাদ্রাসাটির নাম বলছি মাদ্রাসা হুসাইন বক্স মাদ্রাসার নামই হচ্ছে হুসাইন বক্স হুসাইন বক্স মানে কোনদিন চিন্তা করেছেন হুসাইন বক্স মানে হুসাইনের দান বক্সে দাও মানে দান করে দেয় এই জন্য যারা কোরআন খানিতে বিশ্বাসী কোরআন খানি করে মৃতের নামে তারা কি করে যে আল্লাহ আমরা যে কোরআন খতম করলাম আল্লাহ নেকিটা অমুক আমার বাবাকে বা দাদাকে বা অমুক হাজি সাহেবকে কি করে দাও বক্সে দাও বা আমি বক্সে দিলাম এরকম বলে বক্সে দাও মানে বকশিস করা দান করে দাও তো হুসেন বক্স মানে হুসেনের দান হুসেনের বক্স কিছু আছে নাকি পৃথিবীতে হুসেনের দান না মাদ্রাসা আছে না হুসেনের দান পৃথিবী আছে না হুসেনের দান কোন রুজি রিজের কাছে সবকিছু কার দান আল্লাহ পাকের দান তাহলে এর নাম কি সিরকি নাম নয় আলী বক্স তারপরে পাকিস্তানে ভারতে উর্দু ভাষীদের বহু নাম আছে এরকম শিখে পীর বক্স পীর বক্স নাম আছে মানে পীরের দান বড় সিরকি নাম বেরেলবিদের নাম আজকাল খুব ব্যাপক হারে রাখছে ভারত পাকিস্তান বাংলাদেশে আব্দুল মুস্তফা আব্দুল নবী আব্দুল রসুল আর ওটাকে একটু হালকা করে মার্জিত হালকা করে তারপরে জায়জ নাই গোলাম রসুল গোলাম নবী যদিও ওর হয়তো গোলামের দুটি অর্থ হয় তারপরেও গোলাম মানে গোলামও হয় যদি উর্দু মিডিয়াম রাখেন বা ফার্সি ধরেন গোলাম মানে দাস তাহলে আব্দুল মোস্তফার অর্থে হলো আর আরবিতে গোলাম মানে বালক বা ছেলে নাবালক ছেলেকে গোলাম বলে তো যদি তাই অর্থ দ্বিতীয় অর্থ নেন তাহলে গোলাম নয় মানে নবীর ছেলে তো নবীর ছেলে তো কেউ নেই নবীর কোনো ছেলে নেই মেয়ে শুধু ছিল বেঁচে সেজন্য আল্লাহ পাক বলেছেন মা কানা মোহাম্মদুন আবা আহাদিন কিছুক্ষণ আগে আয়াত পাঠ করেছেন মোহাম্মদ তাল্লাহ ইসলাম তোমাদের কোনো পুরুষের পিতা নন মানে কোনো ছেলে সন্তান তার বেঁচে থাকেনি সুতরাং কেউ বলবে যে আমার নাম গোলাম নবী গোলাম রসুল আমি রসুলের সন্তান রসুলের বৎস এই অর্থে নাম রেখেছি এটাও জায়জ নয় কারণ আল্লাহ নিষেধ করছেন তাদেরকে তাদের বাবার সাথে সম্পর্কিত করে আল্লাপাক সুরে হো ইন্দাল্লাহ এটি হচ্ছে আল্লাহর নিকট ন্যায়সঙ্গত কথা আর তুমি বলবে তোমার বাবার নাম হচ্ছে আব্দুর রহমান বা হাবিবুর রহমান আর বলছো গোলাম নবী গোলাম রসুল আগর মানে নবীর বালক আর রসুলের বালক না জায়জ নাই তাহলে এই অর্থে সিরকে না পৌঁছিল এদিক দিয়ে জায়জ নাই আর যদি গোলাম মানে দাস নেন আব্দের মানে নেন তো আব্দুল মুস্তফা আব্দুল নবী আব্দুল রসুল নাম রাখা যেমন সিরকে নাম তেমনই গোলাম নবী গোলাম রসুল নাম রাখা এই তৌহিদ গুলি না এই তৌহিদের শিক্ষা আছে না এই শিক্ষার চর্চা আছে না সংশোধন আছে না মানুষের মধ্যে জ্ঞান আছে আলেম আলমা যদি না শিখায় জনসাধারণ শিখবে এখন পর্যন্ত সেই মাদ্রাসা খুব প্রাচীন মাদ্রাসা মনে হয় একশো বছর বেশি হয়ে গেছে ইংরেজের আমলের মাদ্রাসা হুসেন বক্স মাদ্রাসা নাম পরিবর্তন করা যাবে না মাদ্রাসা ইসলামিয়া জামিয়া ইসলামিয়া আরো কোনো নাম দেন মানুষের নাম দিয়ে করতে পারেন মানে এখানে মাদ্রাসা তাও বাকর সিদ্দিক মাদ্রাসা তো হাসতা মাদ্রাসা তো আয়সা সিদ্দিক কাউ সুবিধা নেই কিন্তু আপনার হোসেন বক্স মাদ্রাসা হোসেনের দান মাদ্রাসা সিরকি না মাদ্রাসার নামই যদি সিরকি হয় তাহলে শিক্ষা সেখান থেকে কি হবে তো মক্কার মুশ্রিকদের মধ্যে এরকমই ছিল তহিদের কথা ছিল নাম ছিল আর সিরকি নামও ছিল ওই রকমই আজকাল বিদাতি সমাজে আছে আপনি কোরআন সন্ন্যার অনুসারী হবেন সির মুক্ত হন নামের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে শিরক মুক্ত হন গায়ে যদি তাবিজ থাকে তাবিজ ছিঁড়ে ফেলেন শিরক মুক্ত হন সুতা টাকা বেঁধে রেখেছেন যে এতে আমি বালা মুসিবত থেকে দূরে থাকবো আমার ছেলে মেয়ে নিরাপদ থাকবে ছিঁড়ে ফেলেন বাড়িতে গাড়িতে কিছু ঝুলিয়ে রেখেছেন যে তাহলে বদনজর থেকে বেঁচে থাকবে ইত্যাদি ছিঁড়ে ফেলেন কারণ এগুলি শীত নবী করিম সাল্লাহ পিতার নাম ছিল আবদুল্লাহ নাম তৌহিদের নাম ছিল দাদার নাম ছিল আব্দুল মুতালেব আব্দুল মুতালেব মুতালেবের হ্যাঁ, দাস বাবান্দা এটি নাম তৌহিদি নাম নয় শিরকের আমলের নাম ছিল বিন হাসেম হাসেমের তাহলে পুত্র আব্দুল মুতালিব আব্দুল মুতালিবের পুত্র আবদুল্লাহ আবদুল্লাহ পুত্র হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম ও হাসেম মিন কোরাইশ এই হাসেম গোত্র কোরাইশ বংশ থেকে এই জন্য নবী সালামের গোত্রকে বলা হয় হাসেম গোত্র আর বংশ হচ্ছে কোরাইশ বংশ বংশটা একটু বড় আর গোত্র বংশের একটা শাখাকে গোত্র বলা হয় কোরাইশ মিনাল আরব আর কোরাইশ বংশ আরব বংশের অন্তর্ভুক্ত আরবে মস্তা আরব আরবকে তিন ভাগে ভাগ করা হয়েছে তারিখ ইতিহাসের কিতাবে আরবে বায়েদা যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন যেমন আদ সমুদ এইসব সম্প্রদায় ছিল তাদেরকে আল্লাহ ধ্বংস করে তাদের প্রজন্ম আর পৃথিবীতে নেই আদ সমুদকে আল্লাহ সমনে বিনাশ করে ধ্বংস করে দিয়েছে তাদের আজাব এলাহি এমন নেমে এসছে যে সব ধ্বংস হয়ে গেছে ওই সব সম্প্রদায় এরা আরবে বায়েদা আরবে আরেবা যারা আসল আরব এরা হচ্ছে অধিকাংশ প্রাচীন ইয়ামানি যারা এটাকে আরবে আরেবা বলা হয় যাদের প্রাচীন যুগ থেকে আরবি ভাষা ছিল আরবে মোস্তারেবা যাদের আসল মাতৃভাষা আরবি ছিল না কিন্তু পরবর্তীকালে তারা পরবর্তীকাল আজকালকার জামানা হিসেবে অনেক আগে হয়তো পাঁচ হাজার বছর আগে কিন্তু পরবর্তীকালে তারপরেও তারা আরব এলাকায় এসে বসবাস আরম্ভ করে তারপরে তাদের ভাষা আরবি হয়ে যায় তাদেরকে বলা হয় আরবে মুস্তা আরেবা এই তিনটি ভাগ তারিখের কিতাব পাবেন আর এটা বিস্তারিত এর উপর বড় বড় বই লিখা হয়েছে যে মোস্তারে বা কারা মোস্তারে বা গোত্রের অন্তর্ভুক্ত কোন কোন এলাকার লোকেরা কোন বংশগুলি আর আরে বা লোকগুলি মোস্তারেবার অন্তর্ভুক্ত নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম কারণ নবী সাল্লাহ আলী হাসাল্লাম ইব্রাহিম আলী বংশের ইব্রাহিম আলী আসল বাড়ি কোথায় ছিল এরাকে আর এরাকের ভাষা তখন আরবি ছিল না ইরাকের ভাষা তো আরবি হলো উমার রদি আল্লাহ তালানো যখন কথা করলেন হ্যাঁ ইরাক জয় করলেন ইরাকে বাসরা কুফা শহর কায়েম হলো তখন এমা বাবু হানিফ রহমতুল্লাহ যুগে পর্যন্ত কুফায় এমা বাবু হানিফ রহমতুল্লাহর মাতৃভাষা কি ছিল ফার্সি ভাষা ছিল তাহলে আজরের ভাষা ইব্রাহিম আলী সাল্লামের আসল জন্মগত ভাষা আরবি ছিল না এই জন্য পরে ইব্রাহিম আলী সাল্লাম যখন ইসমাইলকে আর হাজারাকে হাজারকে রেখে দিয়ে চলে গেলেন মক্কায় মক্কায় যখন আরো বংশে বংশ যাতায়াত করতো থাকতো মাঝে মাঝে এসে ওখানে তাবুটা নিয়ে থাকতো ওদের আশেপাশে থাকতে থাকতে আরবি শিখলেন ছোট থেকে আরবরা হচ্ছেন মানে আরবের মোস্তারেবা হচ্ছেন ইসমাইল আলী ইসালামের বংশোদ্ভূত বা জুরিয়াত মানে আউলাদ ইবনে ইব্রাহিম আল খালিল ইসমাইল আলী সাল্লাম হচ্ছেন ইব্রাহিম উল্লাহ ছেলে আলী হিওয়াল নবীন আফজাল সালাম তাঁর প্রতি মানে ইব্রাহিম আলী ইসলামের প্রতি ওয়ালা নবীনা আমাদের নবী মোহাম্মদের প্রতি আফজালুস সালাত সালাম সবচাইতে উত্তম শ্রেষ্ঠ সালাত এবং সালাম পেশ করছি লেখক বলছেন আর আমাদের দেশের বিরাট পন্থীরা যারা তহিদ সন্ন্যার শত্রু তারা বলে যে হাজিরা দূর পড়ে না এই কিতাবটি লিখাই হচ্ছে শেখুল ইসলাম মোহাম্মদ বিন আবদুল্লাহ রহমতুল্লাহ আলী তার ভাষায় বলছি তিনি বলছেন আলাইহে ওয়ালা নবীনা আফজালুস সালাম শুধু সালাত সালাম নয় আফজালুস সালাতাম সবচাইতে শ্রেষ্ঠ সবচাইতে উৎকৃষ্ট সালাত এবং সালাম পেশ করছি আমি ইব্রাহিম খলিলুল্লাহর প্রতি এবং আমাদের নবী মোহাম্মদ সাল্লাহর প্রতি এই জন্য মাঝে মাঝে আমি বলি যে যারা বিদাতিরা গাল দেয় কোরআন সালান সারিকে এই বলে যে ওয়াহাবি মরদুদ না ফাতেহা না দুরুদ এটি ভারতীয় বিদ্যার্থীদের একটা ছন্দ তৈরি করা আছে তো এই ছন্দে কি বলা হয়েছে ওয়াহাবিরা মরদুদ আল্লাহ রহমত থেকে বিতাড়িত কখনো না তারাই বিতাড়িত যারা বলে কারণ এই খারাপ গুণগুলি তাদের কাছে আছে আমাদের কাছে নেই বা যাদেরকে অভাবী বলা হচ্ছে তাদের কাছে নেই কোরআন সন্ন্যান অনুসারী না আরবের কোরআন সন্ন্যান অনুসারীদের কাছে এই খারাপ গুণ আছে না ভারত উপমহাদেশ বাংলাদেশ পাকিস্তানের কোরআন সন্ন্যান অনুসারীদের মধ্যে এই গুণ আছে খারাপ গুণে তাদের মধ্যে আছে কি দুটি খারাপ গুণ বলেছে যে না ফাতেহা না দুরুদ এরা ফাতেহাও পড়ে না আর দুরুদও পড়ে না সেই জন্য এরা কি মারদুদ তাহলে মারদুদ কেন ফাতেহা না পড়ার কারণে আর দুরুদ না পড়ার কারণে শুনবেন এখন হাকিকত বিদায়ীদের কাছে ফাতেহা আর দুরুদের তেমন কোনো মূল্য নেই এই কবর পূজারীদের মজাবে তাদের তরিকাতে ফাতেহা এবং দুরুদের তেমন কোনো মূল্য নেই হালকা মূল্য আছে এই ফাতেহা দুরুদ বিনে তাদের নামাজ হইতে পারে ফাতেহা ছাড়া আর দুরুদ ছাড়া তাদের নামাজ হয় কিন্তু যাদেরকে তারা ওয়াহাবি বলছে আরব দেশের অথবা ভারত বাংলাদেশ পাকিস্তানের যাদেরকে তারা ওয়াহাবি বলে তাদের আকিরা হচ্ছে যে সুরা ফাতেহা ছাড়া কোনো নামাজ হয় না দুরুদ রুকুন দুরুদ ছাড়া কোনো নামাজ হয় না ফরজ হয় না নফল হয় না সুন্নত হয় না বিতর হয় না একা হয় না জামাতে হয় না এমামের হয় না মুক্তাদির হয় না শুনে রাখেন ভালো করে তাহলে মারদুদ কে ওরা যারা এগুলোকে গ্যার জরুরি মনে করে যে নামাজে দুরুদ না পড়লেও হয় নামাজ দুরুদ পড়া সুন্নত তাদের হুকুম শোনেন তাদের কাছে দুরুদ নামাজে পড়া সুন্নত ফরজ কতটুকু শোনাচ্ছি ফেকা যারা পড়েছেন কদরি পড়েছেন হৃদয়া পড়েছেন বেকা পড়েছেন তারা কিতাব আবার দেখে নেবেন যদি মনে না থাকে তাদের কাছে নামাজে ফরজ হচ্ছে মেকদারু তাসাহুদ বসা তাসাহুদ পড়তে যতক্ষণ সময় লাগে ততক্ষণ বসা বাস তাসাহুদ পড়াও নয় তাসাহুদের সমান বসলেই ফরজ আদায় হয়ে যায় তাহলে একটা লোক নামাজের শেষখানে তাসাহুদের সম পরিমাণ বসে যদি ইচ্ছা করে সালাম ফেরাও তাদের কাছে ফরজ না ইচ্ছা করে নামাজ বিরোধী কোনো কাজ করে যেটাকে তাদের ভাষা বলে যে খরুজ বেসুন এই ইচ্ছা করে একটা নামাজ বিরোধী নামাজ বিপরীত কাজ করে দেন বেরিয়ে চলে যান নামাজ তাদের কাছে হয়ে যাবে পক্ষান্তরে কোরআন সন্ন্যার অনুসারী তাদেরকে তারা ওহাবি বলছে আত্মাহাত ছাড়া নামাজ হয় না যাতে আছে আসসালাম আলাইকে আইহান নবী ও রহমতুল্লাহ তাহলে সালাম নবীর ওপর পেশ না করলে নামাজ হয় না আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ দরুদ ইব্রাহিমে না পড়লে নামাজ হয় না এই দুটি হচ্ছে রুকুন অনুসারীদের কাছে যারা সরাসরি প্রতি আমল করার চেষ্টা করে তাদের হচ্ছে মত পক্ষান্তরে যারা বলে ভায়া দিয়ে কোরআন হাদিস মানবো কোরআন হাদিস মানবো কিন্তু আমাদের ইমাম সাহেব গুরুজি যেটাকে স্বীকৃতি দিয়েছেন সেই তরিকা মোতাবেক নামাজ পড়বো সেই তরিকা মোতাবেক আমরা দূরত পড়বো তাদের মশলাক হচ্ছে যে আত্মাহত না পড়লেও নামাজ হয়ে যাবে দুরুদ না পড়লেও নামাজ হয়ে যাবে সুরা ফাতেহা সুরা ফাতেহা সম্পর্কে তাদের মত হচ্ছে মোক্তাদের জন্য পড়াই জায়জ নাই না ফাতেহা কারা করলো তারাই তো করলো যে মোক্তাদি আর অধিকাংশ লোক মুক্তাদি ইমাম তো একজন রে ভাই তাই প্রত্যেক মসজিদে এমাম মাত্র একজন মোক্তাদি হচ্ছে পাঁচশো সাতশো হয়তো তাহলে সৎ করা সৎ করা কি হাজারে বলতে হবে হাজারে দুটো তিনটে ইমাম ধরেন আর বাকি সবই তো মুক্তাদি তারা অধিকাংশই কি করে না সুরা ফাতেহা পড়ে না শুধু পড়ে না নয় বলে না যাই ইমামের পেছনে সুরা ফাতেহা পড়া তাদের কাছে যাইজই নাই যাইজ নয় সিরি তো জায়েজ না জহরি তো জায়েজ নাই জোহর আসর নামাজও জায়েজ নাই হ্যাঁ, মাগরেবের তৃতীয় চতুর্থ রাখাতে সবে জায়েজ নয় আর জেহেরি যেগুলোতে সুরা জোরে পড়াচ্ছে সেখানেও জায়েজ নয় জায়েজই নয় তাদেরকে সুরা ফাতে পড়া তাহলে সুরা ফাতেহার বিরোধী তো তারা বেশি তাহলে মারদুদ আবার কি হবে উল্টো গাল তাদের উপরে গিয়ে পড়লো না হ্যাঁ, নবী করিম সাল্লাহ এই জন্য বলেছেন কোন মানুষ যদি কোন মুসলিম ভাইকে বলে কাফের অথবা মরদুদ তাহলে দুইজনের একজন অবশ্যই মরদুদ কাফের হবে মানকাল আলে আখি হে কেউ যদি নিজের ভাইকে বলে ইয়া কাফের হে কাফের অথবা বলে হে মরদুদ মানে আল্লাহ রহমত থেকে আপনি ওকে বঞ্চিত করছেন আপনি আপনারা ইফতিয়ার কি রহমত আছে রহমত কি আপনি দখল করে আছেন আল্লাহ নাকি যে আপনি ইচ্ছা মতো আপনি যাকে ইচ্ছা রহমতে ঢোকাবেন আর যাকে ইচ্ছা রহমত থেকে বের করে দিবেন কিন্তু আল্লাহর রহমত ইউতি হ্যাঁ আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে দেবেন তাহলে আপনি কুকিগত কি করে করলেন আল্লাহর রহমত নিজের ধন সম্পদ কুকিগত করে রাখতে পারেন না আরে আল্লাহর রহমতকে কুকিগত করে রাখবেন আমরা এই রহমতের শুধু অধিকারী বাকি মারদুদ তাহলে মারদুদ কে কোনো ভাইকে কেউ যদি মারদুদ বলে তাহলে দুইজনের একজন অবশ্যই মারদুদ হবে দেখলেন সুতরাং এইরকম বাড়াবাড়ি কখনো করবেন না আল্লাহর অস্তে নামাজটা সংশোধন করে নেন আর সুরা ফাতিহা দিয়ে নামাজ পড়েন আত্মা হেতু আর দরুদ দিয়ে নামাজ পড়ছেন ওটাকে ফরজ মনে করেন সুন্নত মনে করিয়েন না ওটাকে গ্যার জরুরি মনে করিয়েন না ওটা না পড়লেও নামাজ হয়ে যায় এসব ফতুয়া রাখেন ওই কিতাবই থাক আর আপনি কোরআন সন্না মোতাবেক আমল করেন কিতাবে আছে কিতাবে থাক আপনাকে কিতাব বলতে আল কিতাব কোরআন এবং হাদিসের অনুসরণ করতে বলা হয়েছে আর মানুষের লিখা কিতাব হৃদায় বিকায়াত আর কুদুরি ওইসবকে অন্ধভাবে ফলো করবেন এই কথা আপনাকে শেখানো হয়নি তো ইব্রাহিম খালিরুল্লাহ আলিহি ওয়ালা নবীন আফজালুসালাতাম লেখক বলছেন যে ইব্রাহিম খালিউল্লাহর ওপর সালাত সালাম পেশ করছি আর নবী আমাদের নবী সালামের উপর সর্বোত্তম সালাম এবং সালাদ পেশ করছি ওয়ালাহ মিনাল অমরে সালাস সিত্তুনা সানা নবী কারি বয়স কত ছিল ইংরেজিটা আগে জানছেন তেষট্টি বছর তেষট্টি বছর সালাসমা সিক্তুনা সানা তেষট্টি বছর ছিল মেনহা আর বাওনা কাবুলা নবুয়া তার মধ্যে চল্লিশ বছর নবাদ প্রাপ্তির পূর্বে ছিল অর্থাৎ চল্লিশ বছর বয়সে গিয়ে নবী সাল্লা সাল্লাম নবুয়াত রিসালাত পেয়েছেন নবিয়ান ও রাসুলান তেইশ বছরের জীবন হচ্ছে নবুয়াতের জীবন আর রিসালাতের জীবন নবী রসুল হয়ে তেইশ বছর বেঁচে ছিলেন তো মোট হয়ে গেল তাহলে তেষট্টি বছর এর মধ্যে মক্কায় কত বছর তিরপান্ন বছর তিরপান্ন বছর চল্লিশ বছর এবং নবী হওয়ার পরে তেরো বছর তাহলে তেরপান্ন বছর হচ্ছে মক্কাতুল মোকাররমাই বাকি বাঁচে আর দশ বছর হিজরতের পরে নবী করিম সাল্লাম দশ বছর মদিনায় থেকেছেন তারপরে আল্লাহ পাক রব্বুল আলমিনের ডাকে সাড়া দিয়েছেন এন্তেকাল করেছেন বিদাতিরা কতগুলি ভাষা বলে মাঝে মাঝে আমরাও বলি কিন্তু তার সাথে সহি আকিদা স্পষ্ট করার জন্য ইন্তেকাল করেছেন ওফাত পেয়েছেন বলে দিচ্ছি কারণ বিদাতিরা বলে আল্লাহটাকে সাড়া দিয়েছেন আমিও বললাম হ্যাঁ তার মানে এই নয় যে তিনি আল্লাহটাকে সাড়া দিয়েছেন মারা যাননি আবার এইরকমই জীবিত আছেন না তারপরে বিদাতিরা বলে যে আল্লাহ পেয়ারা হয়ে গেছে আমরাও বলি আল্লাহর পেয়ারা হয়েছে নিঃসন্দেহে হ্যাঁ আল্লাহর সাথে মিলিত হয়েছেন নিঃসন্দেহে কিন্তু তার সাথে সাথে তিনি ইন্তেকাল করেছেন দুনিয়ার যে হায়াত ছিল সেটা শেষ হয়েছে এটি কোরআনের কথা না মন করা আমাদের কথা আল্লাহ পাক কোরআনে এর সাদ করছেন ইন্নাকা মাইয়েতুন ওয়া ইন্নাহু মাইয়েতুন হাফেজ সাহেবরা সূরা জুমার সূরা জুমার আল কোরআন বলছে কোরআনে করিম আল্লাহ পাক সাদ করছে ইন্নাকা মাইয়েতুন নিশ্চয় আপনি মাইয়েত মাইয়েত মানে মৃত তারপরেও বলবেন না না নবী করিম সাল্লাম জীবিত আছেন আর আমাদের মতোই জীবিত আছেন আজকে থেকে সাত থেকে আট বছর আগে মাসিক মদিনা পত্রিকা লিখলো যে নবী সাল্লাম জীবিত আমাদের মতো তো বাহরাইনে গিয়েছিলাম বক্তব্য করার জন্য ওখানে আমাদের এক ইঞ্জিনিয়ার ভাই আছেন নোয়াখালীর জাজাহুল্লাহ খের আল্লাহ পাক ইঞ্জিনিয়ার হলো তাকে আল্লাহ পাক সুন্দর হৃদায়ত করেছেন তিনি বললেন যখন আমি এই পত্রিকা পড়লাম মদিনা যে আমাদের মত জীবিত তখন আমি প্রশ্ন আবার লিখে পাঠালাম এই খান সাহেবকে যে আমি শুধু একটি দলিল চাই যে আমাদের মত জীবিতের জীবিতের দলিল চাই আমাদের মতো এই কথাটুকু দলিল চাই কোরআন থেকে অথবা সহি হাদিস থেকে এখনো জবাব আসেনি এখন আমার সাথে টেলিফোন যোগাযোগ আছে আজকে থেকে চার পাঁচ বছর আগে গিয়েছিলাম সেখানে ওনার বাড়িতে ছিলাম কয়েকটা মসজিদে বক্তব্য করেছিলাম তো এই হচ্ছে আলেমদের অবস্থা আমাদের যারা মোফাসের কোরআন যারা তফসির লিখেছেন কিন্তু ভেজাল ঢুকিয়ে রেখে দিয়েছেন নবী জীবিত আবার আমাদের মতো আর কোরআন কি বলছে হ্যাঁ তাহলে কোরআনের আসলটা নেবেন না ওই বিকৃত তফসির নেবেন কোরআন বাদ দিয়ে হে আয়া তুমি থাকো তোমাকে বুঝি না তোমাকে মানি না আমার জি খান সাহেব যে তফসির করছেন সেটা নেবো এটা নেবেন আপনার বিবেক নেই আল্লাহর কথা বাদ দিয়ে রসুলের কথা বাদ দিয়ে আপনি খান সাহেবের কথা আর জান সাহেবের কথা আর অমুক সাহেবের কথা মাওলানার কথা হুজুরের কথা নেবেন না আমার কথা হুজুরের কথা খান সাহেবের কথাকে কোরআন সন্ন্যার পশ্চিম পথে যাচাই করতে হবে বাছাই করতে হবে যেটা কোরআন শোনার অনুকূলে হবে সেটা নেবেন সে খান সাহেবের হোক আর জান সাহেবের হোক আর আমার হোক কারোই হোক আর যেটা ভুল হবে ইচ্ছা করে ভুল হইতে পারে অনিচ্ছাকৃত ভুল হইতে পারে আকিদার ভুল হইতে পারে মাতলা মাসাল ফেকারও ভুল হইতে পারে সেটা ছেড়ে দিতে হবে এই রাস্তাটা কেন বুঝতে পারছি না আমরা অনেকে আল্লাহ ফাকরুল আলম নবী সাল্লাম সম্পর্কে আরো কয়েকটি আয়াতে আর ইন্তকালের কথা উল্লেখ করেছেন যাই হোক সেটি আসল বিষয় আজকে নয় সেজন্য এখান থেকে শেষ করছি আর একটি আয়াত কোরআনে কেরিমে যথেষ্ট আপনার জন্য একজন মুসলিম হিসাবে একটি আয়াতের একটা অংশকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে কি হবে ওটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন একটি অংশ অস্বীকার করা আর পুরো কোরআন অস্বীকার করে একই কথা কেউ যদি বলে সুরায় কাউসারে ফাঁসাল্লের রব্বে কাওয়ানাহার আমি সালাদ তো মানছি নামাজ মানছি কিন্তু কুরবানি মানছি না মুসলমান থাকবে তাহলে কেউ যদি ইন্নাকা মেয়ে না না না তিনি মারা যাননি এই কথা আমি মানি না তাহলে মুসলমান থাকবে চিন্তা করে না তো নবী করিম সাল্লাহ আলী সাল্লাম দশ বছর হিজরতের পরে মদিনাই কাটালেন তেষট্টি বছর বয়স হইল বিদায় নিলেন দুনিয়া থেকে আল্লাহ আকরবুল আলমিন ডাকে এতেকাল হলো তার নব্বী আবি একরাহ তিনি নবীও ছিলেন রসুলও ছিলেন তাকে নবী বানানো হয়েছে একরা আয়াত দিয়ে ইকরা দিয়ে যে আয়াতগুলি শুরু হয়েছে সেই আয়াতগুলি নাজিল করার মাধ্যমে আল্লাহ পাক তাকে নবী বানিয়েছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম পাঁচটি আয়াত নাজিল হলো প্রথম হীরা পাহাড়ের গুহায় যেটাকে আজকাল জবালে নূর বলা হচ্ছে সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি প্রথম নবী হলেন তারপরে দ্বিতীয় পর্বে কিছুদিন পরে ইখতলাফ আছে কদিন পরে অথবা ক বছর পরে ইখতলাফ এই বিষয়টি রয়েছে ঐতিহাসিক ইখতলাফ দ্বিতীয় পর্বে নাজেল হইল ইয়া ইয়ুহাল মুদাসসির কুম ফানজির ওয়া আল মুদাসসিরের আয়াতগুলি তো এতে আল্লাহ তাকাব্বুল আলামিন বললেন ইয়া মুদাসের হে হ্যাঁ চাদর আবৃত দেশার মানে ওপরের কাপড় শরীরের সবচাইতে ওপরে যে কাপড় থাকে সেটাকে দিসার বলা আরবি ভাষায় আর সবচাইতে ভিতরে গায়ে লেগে যে কাপড় থাকে তাকে শেয়ার বলা হয় শুনে রাখেন বা ও তাহলে আমরা গেঞ্জি পরি ভিতরে এটা হচ্ছে শেয়ার আর ওপরে যদি চাদর থাকে রুমাল থাকে হ্যাঁ একটা গামছা গায়ে দিয়ে আছেন ওপরে জামা টামার উপরে সেটা হচ্ছে দিসার অথবা কিছু নেই তো উপরে জামা যেটা আছে হ্যাঁ জুব্বা আছে সেটা হচ্ছে দেশার তো ইয়াইহাল মুদাসের মানে হে চাদর আবৃত বা হে বস্ত্র হ্যাঁ, আচ্ছাদিত কি কম আপনি দাঁড়ান আর শুয়ে থাকবেন না চলেন উঠেন চিন্তিত হবেন না দুশ্চিন্তা করবেন না পিছপা হবেন না কি হবে কি করে বলবো এই কথা সবাই এইসব দেবী দেবতার পূজা করে তিনশো ষাটটি মূর্তি কাবা ঘরে কাবার চারিদিকে আর বলবো লাহা ইল্লাহ আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই বলবো কি করে সাহস কম দাঁড়াইতে হবে এখন সাহস করতে হবে আনবের এখন সাবধান করেন সতর্ক করেন সতর্ক করেন মুশ্রেকদেরকে যে ছাড়ো সব নাহলে সর্বনাশ তোমাদের দুনিয়া আখেরা তোমরা দুনিয়ায় মুশ্রেক কাফের আল্লাহ শত্রু মকজুম আলিহিম অভিশপ্ত এবং আল্লাহর আজাব তোমাদের ইন্তজারে প্রতীক্ষায় রয়েছে সুতরাং চিরকাল জাহান্নামে থাকবে খবরদার হোম প্রাণদের রব্বাকা কাব্যের আর আপনার রবের আপনি হ্যাঁ কি করুন তাকবীর পাঠ করুন অর্থাৎ মহিমা বর্ণনা করুন আপনার কাপড়কে পাক পবিত্র রাখুন এর মানে এই নয় যে কাপড় পাক পবিত্র নেই কাপড় পাক পবিত্র থাকলেও সতর্কতা আমরা করি না হ্যাঁ সতর্কতার বাণী আমরা বলি না অবশ্যই ছেলে মেয়েদেরকে শেখাচ্ছেন অথচ কাপড় হয়তো পাক আছে তো আল্লাহ পাকরা বললেন কাপড়কে পাক পবিত্র রাখতে বলেছেন আর কেউ কেউ এর তফসির করেছে আপনার অন্তরকে দুশ্চিন্তা থেকে পাক করুন মানে অন্তরের অর্থ নিয়েছেন কেউ কেউ তফসির এই তফসির করেছেন আরবি ভাষায় এরকম বলে উদ্দেশ্য কখনো কখনো করা যায় কি তফসির বলে দিলাম কিন্তু বাহ্যিক তফসিল হচ্ছে আপনার কাপড় চোপড় পাক রাখুন কারণ তার উপর নির্ভর করছে আপনার বহু এবাদত বন্দী কাপড় যদি পাক না থাকে তাহলে নামাজ হবে না আর নামাজ না হলে মুসলিম থাকতে হবে না সিয়াবাকা ও ওয়া রুজজা ফাহাজুব অপবিত্রতাকে ত্যাগ করুন রুজ মানে অপবিত্রতা এটা হচ্ছে শাব্দিক অর্থ এটি আম তফসির সাধারণ তফসির আর কেউ কেউ খাস তফসির করছেন রুজ অপবিত্রতা সবচেয়ে বড় অপবিত্রতা হচ্ছে প্রতিমা পুতুল পূজা শির্ক কবর মাজার পূজা আল্লাহ ছাড়া অন্যকে চেষ্টা করা আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করা হচ্ছে সবচেয়ে বড় নাপাকি কারণ কাপড়ের নাপাকি যদি থাকে তো আজকের কাপড়টা নাপাক ছিল আজকের নামাজটা হলো না কিন্তু অন্তর যদি না নাপাকি থাকে তাহলে সারা জিন্দগির কোনো এবাদবন্দি কবুল হবে না আর অতীতের সমস্ত এবাদবন্দি ধ্বংস হয়ে যাবে ঠিক না তাহলে সবচেয়ে বড় নাপাকি হচ্ছে অন্তরের না নাপাকি আল্লাহ পাক এজন্য বলছে ওয়ার রুজা সাহায্য হে নবী আপনি প্রতিমা পুতুলের শিরকের অপবিত্রতাকে ত্যাগ করুন খবরদার ও কাছে যেন না মুশ্রেকদের মেলায় যাবেন না ওরসে যাবেন না হিন্দুদের যেমন মেলায় পূজা পূজার মেলায় যাবেন না তেমনি যারা কবর পূজারী মুসলিম তাদের ওরস খাসি বকরি নিয়ে যে ওরসের মেলায় যায় খবরদার সেখানেও যাবেন না এই হচ্ছে অরুজা ফাহাজন ত্যাগ করুন আপনি শিরকি তো আল্লাহ ফকরাবুল আলমিন এই সুরা মুদাসের আয়াতগুলি নাজেল করে রসুল বানালেন তাহলে নবী আর রসুলের পার্থক্য কি এ কথা বলতেই প্রশ্ন জাগে নবী রসুলের পার্থক্য কি অলমাইকরামরা পার্থক্য করেছেন দুই রকম করে একটি যেটা প্রসিদ্ধ পার্থক্য লেখক উল্লেখ করেছেন বা ভাষ্যকার শেখ উল্লেখ করেছেন তা হচ্ছে আহলুল এবং মাঝে পার্থক্য যেমন আহলে মানে করেছেন তা হচ্ছে আন্নান হুয়া উহিয়া নবী ওই ব্যক্তিকে বলা হয় যার কাছে কোনো শরীয়তের ওহিত হয়েছে কিন্তু তাকে তবলিগের প্রচারের পৌঁছে দেওয়ার আদেশ করা হয়নি তার মানে আল্লাহর কাছ থেকে ওহি আসে ফেরেস্তাদের মাধ্যমে তার কাছে ওহি আসে আসমানি খবর আসে বিধিবিধান আসে কিন্তু তাকে নিজে আমল করার জন্য বলা হয়েছে গ্রামবাসীকে পৌঁছাও তোমার কমকে জাতিকে পৌঁছাও তবলিগ করো প্রচার করো এই আদেশ করা হয় এটি হলো কিসের সংজ্ঞা নবীর সংজ্ঞা রাসুলের সংজ্ঞা বলছেন ওর রাসুল মান আল্লাহ এলেহ বেশার আইন ও আমারা বেতবলিগিহি ওয়াল আমালিবিহি আর রাসুল তাকে বলা হয় যার কাছে আল্লাহ কোন শরীয়তের ওহিও করেছেন এবং তার প্রচারের আদেশও করেছেন আর আমলের আদেশ করেছেন তাহলে পার্থক্য কোনখানে হইল ওহি দুইজনের ওপরই হয়েছে নবীর প্রতি ওহি হয়েছে ফেরেস্তা এসেছেন ওহি নিয়ে আর রসুলের প্রতি এসেছেন কিন্তু নবীকে তবলিগের আদেশ করা হয়নি প্রচারের আদেশ করা হয়নি আর রসুলকে তবলিগের প্রচারের আদেশ করা হয়েছে তাহলে নবীকে নবীকে কি করা হয়েছে ওহি করা হয়েছে যে আপনি আমল করেন আর রসুলকে ওহি করা হয়েছে ওহিও করা হয়েছে বলা হয়েছে আপনি আমল করেন আর প্রচার করেন তবলিক করেন বল্লেক মাউন জেলাইলিক আল্লাহ পাক যেমন কোরআন করিম নবী ইসলামকে সম্বোধন করে বলছেন হে নবী যা আপনার নাজল হচ্ছে তা আপনি মানুষের কাছে পৌঁছিয়ে দিন ওয়াইল্লাম তাফ আলফামা তার রেসালাত আপনি যদি এরকম কাজ না করেন না পৌঁছান তাহলে আপনি আল্লাহর রেসালাত পাইগামকে পৌঁছালেন না জবাবদেহি করতে হবে আল্লাহ পাক শাসন করছেন সতর্ক করছেন তাহলে তবলিগ এর দায়িত্ব ছিল রসুলদের এইটি হচ্ছে এক ধরনের তারিফ বা সংজ্ঞা আর নবী রসুলের পার্থক্য সংজ্ঞাও হয়ে গেল তার সাথে পার্থক্য হয়ে পার্থক্য তবলিগ করা আর না করার পার্থক্য কিন্তু অনেক গবেষক ওলামারা বলেছেন এবং আমিও বলছি যে দ্বিতীয় যে সংজ্ঞা পার্থক্য বলবো সেটা বেশি ঠিক কারণ এটা কেমন লাগে আজকে আমরা দাওয়াত কাজ করছি প্রত্যেক মুসলিমকে যা জানেন তা পৌঁছাতে বলা হয়েছে বললে গোয়াননি বলা আয়া যদি একটি আয়াত জানা থাকে একটি হাদিসও জানা থাকে আয়া মানে এখানে বিধান শরীয়তি বিধান আয়াত মানে শুধু আয়াত নয় হাদিস জানেন আর পৌঁছাবেন না হ্যাঁ টাকা নিচে কাপড় গেলে জাহান নামে যাবে হাদিসটা পৌঁছাবেন না নাকি হ্যাঁ হাদিসে সুরা ফাতে নামাজ হয় না হাদিসে পৌঁছাবেন না তাহলে আয়া মানে এখানে হুকুম শরীয়তের বিধান যদি শরীয়তের একটি ছোট বিধানও জানা থাকে তাও পৌঁছে দাও আমার পক্ষ থেকে তাহলে আমরা তো তবলিগের আদেশ আমাদেরকে হয়েছে তাহলে নবীগণকে ওহি হচ্ছে আর তবলিগের আদেশ হবে না শুধু তুমি নিজে আমল করে এটা কেমন কথা হইল আপত্তি এই সংজ্ঞার উপর নবীর রসুলের যে প্রথম সংজ্ঞা বর্ণনা করা হলো তাহলে সঠিক সংজ্ঞা কি হইতে পারে শুনেন আর এক রকমের সংজ্ঞা নবীর রসুলের এখানে যদিও লেখক বা ভাষ্যকার উল্লেখ করেন কিতাব সংক্ষেপের ফলে কিন্তু অন্যান্য কিতাবে এই সংজ্ঞাগুলি উল্লেখ করা হয়েছে এমন না যে নিজের পক্ষ থেকে বলছে তা হচ্ছে যে নবী তাকে বলা হয় যার কাছে ওহি এসেছে কিন্তু নতুন শরীয়তের ওহি আসেনি আগেরই শরীয়ত ছিল আগের রসুলের শরীয়ত ছিল আর তাকে বলা হয়েছে আগের রসুলের যে শরীয়ত আছে তার কি করো তবলিগ করো তাহলে নবীর সংজ্ঞা হয়ে গেল রসুল রসুল মান উহিয়া ইলিহি যার কাছে নতুন শরীয়তের ওহিও এসেছে এবং তাকে তবলিগ করতে বলা হয়েছে তিনি হচ্ছেন রসুল মোহাম্মদ রসুল্লাহাম নতুন শরীয়তের কিতাব আল কোরআন এসেছে এবং তাকে তবলিগ করতে বলা হয়েছে ঈসা আলি ইসাল্লাম হ্যাঁ নবীয় এবং রসুল তার কাছে ওহি এসেছে ইঞ্জিল নাজল হয়েছে এবং প্রচারও করতে বলা হয়েছে রসুল মুসা আলি ইসাল্লাম তার কাছে ওহি এসেছে তাওরাত নাজল হয়েছে আর তবলিগ করতে বলা হয়েছে রসুল কিন্তু জাকারিয়া ইয়াহিয়া হ্যাঁ জাকারিয়া ইয়া ইসা সমসাময়িক তারা নবী তাদের কাছে কোনো কিতাব নাজল হয়েছে নতুন শরীয়তে নাজল হয়েছে না বনি ইসরায়েলদের কাছে যে শরীয়ত ছিল তাওরাতের শরীয়ত ছিল তারই প্রচার করতে বলা হয়েছে তাদেরকে তাদের কাছে ওই আসতো তাদেরকে ওহির মাধ্যমে তাদেরকে নবী করা হয়েছে এব্রাহিম আলী ইসালাম রসুল আল্লাহ রসুল কিন্তু তারপরে ইসমাইল ইসহাক ইয়াকুব ইউসুফ তারা নবী আম্বিয়া তাদের কাছে নতুন শরীয়ত আসেনি তোমাদের পিতা তোমাদের দাদা ইব্রাহিম খরিরুল্লাহর কাছে যে সোহফে ইব্রাহিম এসেছে তার তোমরা কি করো লিখ করো তাহলে নবী রসুলের সংজ্ঞা দ্বারা বোঝা গেল যেই সংজ্ঞাই করেন এটা বেশি ভালো অবশ্যই এই সংজ্ঞা যেই সংজ্ঞাই করেন নবী রসুলের মাঝে আম খাসের পার্থক্য আছে আম খাসের পার্থক্যের অর্থ হচ্ছে যে প্রত্যেক রসুল তাহলে নবী কিন্তু প্রত্যেক নবী রসুল নন কারণ নবী কাকে বলা হইল যার কাছে ওহি এসেছে আর তবলি করতে বলা হয়েছে নতুন শরীয়ত আসেনি আর রসুল যার কাছে ওহি এসছে নতুন শরীয়তে এসেছে আর তবলি করতে বলা হয়েছে তাহলে রসুলের তারিফে ওহি আশা আছে নবীর মধ্যে যে গুণ ছিল সেটাও আছে আর অতিরিক্ত আছে নতুন শরীয়তে এসছে আর তবদি করতে বলা হয়েছে তাহলে রসুলগণকে কি বলবো নবীও বলবো রসুল মোহাম্মদ তাহলে নবীও এবং রসুলও ইব্রাহিম খালিলুল্লাহ নবীও এবং রসুল মুসা ইসা আলিমসালাম তারা নবী এবং রসুল নু আলি সাল্লাম নবী এবং রসুল কিন্তু অন্যান্য আম্বিয়াকেরাম যাদের সম্পর্কে কিতাব তাদের কাছে এসছে এরকম জানা নেই বা তাদের কিছু আগে দেখা যাচ্ছে যে একজন রাসুল এসছেন যার কাছে কিতাব এসছে আর সেই বংশের সেই গোত্রের নবী তারা তাহলে তাদেরকে বলবো তারা নবী আগের কিতাবের প্রচার করেছেন আরো একটা স্পষ্ট উদাহরণ একই যুগে মুসা আলী ইসলামের সাথে হারুন তার আপন ভাই হারুন আলী ইসলামের তো কোনো কিতাব নাজল হয়নি আল্লাহ বলছেন হারুন তুমিও যাও তোমার ভাইয়ের সাথে মুসা বলছেন তোমার ভাইকে নিয়ে যাও তোমার সহযোগিতা করবে তো এখানে মুসা আলী সাল্লাম আল্লাহর রাসুল নবীও কিন্তু হারুন আলী সাল্লাম আল্লাহ নবী মুসা আলি সাল্লামের উপর যে তওরাত নাজল হয়েছে তুর পাহাড় থেকে তওরাত গিয়ে নিয়ে আসলে সেই তওরাতেরই প্রচার করতেন ভাইয়ের সাথে হয়ে এ হচ্ছে নবী এবং রসুলের পার্থক্য দ্বিতীয় যে সংজ্ঞা বললাম আর পার্থক্য বললাম এটা বেশি সহি আর সূক্ষ্ম সময় হয়ে যাচ্ছে তাই না তারপরে ওয়াউরসালা বিল মুদাসসির বলছেন যে নবী বলা হয়েছে নবী বলা হয়েছে নবী সাল্লামকে ইকরা দিয়ে ওয়াউরসালা বিল মুদাসের আর রসুল বানানো হয়েছে সুরায় মুদাসের আয়াতগুলি নাযিল করে দুহ মক্কা তার শহর ছিল জন্মভূমি মাক্কা ওয়া হাজারা ইলাল মদিনা এবং হিজরত করেছেন নবী করিম সাল্লাল্লাহু মদিনা শহরের দিকে বাকি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক